জীবন নদীর তীরে মাঝি দুদুগু বালি চর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর জীবন নদীর তীরে মাঝি ধুধু বালি চর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর নিজের খাতা দেখলে নিজে শূন্য ছাড়া নাই কোন সে নৌকার মাঝি তুমি বৈঠা হাতে নাই ও মাঝি বৈঠা হাতে নাই নিজের খাতা দেখলে নিজে শূন্য ছাড়া নাই কোন সে নৌকার মাঝি তুমি বৈঠা হাতে নাই ও মাঝি বৈঠা হাতে নাই উজানে গাঙ্গে পাল তুলিতে উহারে উজান গাঙ্গে পাল তুলিতে কান্তু বানের ডর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর জীবন নদীর তীরে মাঝি দুদু বালি চর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর জোয়ার বাটায় নাই রে পানি নাই রে স্রোতের টান পথ হারিয়ে বেহোশ মাঝি বাটিয়ারি গান ও মাঝি বাটিয়ারি গান জোয়ার বাটায় নাই রে পানি নাই রে স্রোতের টান পথ হারিয়ে বেহোশ মাঝি বাটিয়ারি গান ও মাঝি বাটিয়ারি গান গানে কি আর নৌকা চলে ও কানে কি আর নৌকা চলে নাইকির খবর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর জীবন নদীর তীরে মাঝি দুদু বালি চর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর আসল গাটে বেটবে নৌকা আজ না হয় কাল কোরআন নামের বৈঠা দর হাদিস নামের পাল ওমাজি হাদিস নামের পাল আসল গাটে বেটবে নৌকা আজ না হয় কাল কোরআন নামের বৈঠা দর হাদিস নামের পাল ও ওমাজি হাদিস নামের পাল নৌকাহে পাশে পাবে তুমি ও হায়রে নৌকায় বসে পাবে তুমি জান্নাতের খবর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর জীবন নদীর তীরে মাঝি দুদু বালি চর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর গন্তব্য রইল তোমার সুদূর ঠিকানায় নদীর মাঝে নৌকা বাসাও কুল কিনারা নাই ও মাঝি কুল কিনারা নাই গন্তব্য রইল তোমার সুদূর ঠিকানাই নদীর মাঝে নৌকা বাসাও কুল কিনারা নাই ও মাঝি কুল কিনারা নাই কবর গাটোই সামনে তোমার ও হায়রে কবর গাটোই সামনে তোমার ময়দান হাসর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর জীবন নদীর তীরে মাঝি ধুধু বালি চর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর নিঃশ্বাসটা বন্ধ হলে সবই হবে পর